আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওসলাত ওসালাম আলামাল্লা নবী আবাদা আম্মা বাদ ফারুদুল্লাহ মিনাশাইতন রজিম প্রশংসা আল্লাহ সুবহান তালার জন্য শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের প্রতি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু আহলে হাদিস কি ও কেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসে বলছেন সোনানে আবু দাউদ ইবিনে মাজা আবু দাউদের চার হাজার পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিস ইবিনে মাজা তিন হাজার নয়শো একানব্বই নম্বর হাদিস সাফার রকাতিল ইহুদ আলা ইহদা ওয়াসাবিআই না ইহুদিরা একাত্তরটি ফিরকায় বিভক্ত হয়ে গেছে ওয়াতাফতারি উম্মতি আলা সালাস ওয়াসাবিআই না আর আমার উম্মত বিভক্ত হবে তেহাত্তরটি ফিরকায় অন্য সানাদের রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন সিন্তানি ওয়াসাবুনা ফিন্নার বাহাত্তরটি ফেরকা জাহান্নামি ওয়াহেদাতুন ফিল জান্নাহ আর একটি ফেরকা হচ্ছে জান্নাত এই হাদিসের উপর প্রথম কথা হচ্ছে যে বাহাত্তরটি ফেরকা জাহান্নামি সেই বাহাত্তরটি ফেরকা চিরস্থায়ী জাহান্নামে থাকবে তা কিন্তু নয় এটা আকিদার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় শেখুল ইসলাম ইমামিন তাইমা রাহিমাহুল্লাহ এই তেহাত্তরটি ফেরকার মধ্যে যে বাহাত্তরটি ফেরকা ভ্রান্ত তাদের কাউকেই রমুমান মোতলাকান কাফের বলেননি ওই সমস্ত ফেরকার কেউ কেউ বা কোনো কোনো ফেরকা অনেক ফেরকা আছে যে ফেরকাগুলো বহু ভাগে বিভক্ত তো কোনো ফেরকাকেই শেখুল ইসলাম ইবিনে তাইমিয়া ভ্রান্ত বাহাত্তরটা ফেরকার কোনো ফেরকাকেই মোতলাকান ব্যাপকভাবে কাফের বলেননি হতে পারে এই ফেরকাগুলোর অন্তর্ভুক্ত কোনো কোনো ফেরকা কাফের বা কোনো কোনো ফেরকার কেউ কেউ কাফের বা নির্দিষ্ট কোনো আকিদা রাখার কারণে কেউ কাফের কিন্তু ব্যাপকভাবে কেউ বলতে পারবে না যে এই বাহাত্তরটা ফেরকা কাফের এবং তারা চিরস্থায়ী জাহান্নামী যদি তাদের ভিতরে ইমান থাকে তারা জাহান্নামী ফেরকা ঠিকই যদি ইমান থাকে তাহলে তারা একদিন আবার জান্নাতে ফিরে আসবে আল্লাহর দয়ায় বাহাত্তর থেকে তেহাত্তরটা ফেরকা হবে সেহেতু এই ফেরকাগুলোর মধ্যে পার্থক্য করার জন্য নাম অবশ্যই লাগবে নাম ছাড়া কোনো মতেই এই ফেরকাগুলোর মধ্যে পার্থক্য করা সম্ভব হবে না তেহাত্তরটা ফেরকা যেহেতু হবে সেহেতু এই ফেরকাগুলোর নামও থাকবে স্বাভাবিক তারপরের কথা হচ্ছে যেই একটা ফেরকা ফেরকায় নাজিয়াহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন সেই ফেরকাটা কোন ফেরকা পৃথিবীর সবাই তো দাবি করে যে আমরাই তারা দেওবন্দি ভাইয়েরা দাবি করে যে আমরাই তারা বিরলবীরা দাবি করে যে আমরাই তারা আহলে হাদিসরাও দাবি করে যে আমরাই তারা তাহলে এই একটি নাজাদপ্রাপ্ত ফেরকা কোনটা এই প্রশ্নের জবাবে প্রথম কথা হচ্ছে যে ইসলামের কিছুই নাম দিয়ে চলে না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এর বিচার নামের উপরে নয় কিয়ামতের মাঠে সব কিছুর বিচার হবে মানুষের আমলের উপরে মানুষের কর্মের উপরে মানুষের গুণের উপরে এই জন্য নাম দিলেই ভালো নাম দিলেই কেউ জান্নাতি একটা হাদিসে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলছে আলজিম জামা আতাল মুসলিমিন তোমরা মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরো তো ওই হাদিসে ওই নাম দেখে একটা ওই নামই দল আবিষ্কার করেছে জামাতুল মুসলিমিন যে আমরাই তারা যেহেতু হাদিসে এই নাম আছে কথা বুঝেননি অথচ ওখানে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের উদ্দেশ্য নাম নয় কাজ কর্ম কেউ যদি নিজেকে মুসলিম নাম রাখে আর সালাত না আদায় করে কালেমা না পাঠ করে তাহলে কি সে মুসলিম বলে গণ্য হবে হবে না সুতরাং প্রথম কথা হচ্ছে ফেরকায় নাজিয়ার যে নামের উপরে কোনো মানদণ্ড নাই নামের উপরে কোনো ভিত্তি নাই কর্মের উপর সকল ভিত্তি কর্ম দিয়ে চিনতে হবে যে কে ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত কর্ম দিয়ে চিনতে হবে যে কে নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত কাজ দিয়ে চিনতে হবে যে কে নাজাত প্রাপ্ত ফেরকা তারপরের কথা যে সেই ফেরকার গুণ কি হবে যে গুণ দিয়ে আমরা চিনব যে তারা নাজাদ প্রাপ্ত ফেরকা সাহাবা একরাম এই প্রশ্ন রাসুল সাল্লাহ আলি আসাল্লামকে করেছিলেন যে আল্লাহ রাসুল তারা কারা তো রাসুল সাল্লাহ আলি আসাল্লাম জবাবে বলেছিলেন মা আনা আলাইহি ওয়াসাবি আমি এবং আমার সাহাবিরা যার উপর আছি যারা এর উপর থাকবে তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত ফেরকা আমি এবং আমার সাহাবিরা আজকে যার উপর আছি যারা এর উপর থাকবে তারাই নাজাত প্রাপ্ত ফেরকা আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নম্বর আয়াতে বলছেন ওয়াসা বিকুন আল আউওয়ালুন মিনাল মুহাজির মহাজির এবং আনসারদের মধ্যে থেকে যারা অগ্রগামী আর যারা পরবর্তীতে এই মহাজির এবং আনসারদের এই অগ্রগামী মহাজির এবং আনসারদের অনুসরণ করবে রদিয়াল্লাহ আনহুম আন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ওয়া আদালহম জান্নাতিং আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন এমন জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত আবাদা তারা সেখানে চিরদিন থাকবে দা আলিকাল ফাউজুল আজিম আর এটাই হচ্ছে মহান সফলতা এই আয়াতে আল্লাহ সুবাহ জান্নাত পাওয়ার চিরস্থায়ী জান্নাতে থাকার মহান সফলতা অর্জন করার ওই রাস্তা বলে দিলেন যেই রাস্তা রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম হাদিসে বলেছেন আল্লাহ রসুল হাদিসে বলছেন যে ফেরকায় নাজিয়া ওয়ারা মা আনা আলাইহি ওয়াসহাবি আমি এবং আমার সাহাবিরা আজকে যার উপর আছি এর উপর যারা থাকবে তারাই হচ্ছে ফেরকায় নাজিয়া আর আল্লাহ আবার একশো নম্বর আয়াতে বলছে শুনে রাখো দুনিয়ার মানুষ মহাজির এবং আনসার যারা চলে গেছে আর যারা কিয়ামত পর্যন্ত এই মহাজির এবং আনসারদের অনুসরণ করবে এহসানের সাথে মানে হচ্ছে এহসানের সাথে এটার ব্যাখ্যা পরে আসছি তারা জান্নাতে যাবে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট তারাও আল্লাহর উপর সন্তুষ্ট তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে এহসান মানে হচ্ছে হুবহু অনুসরণ করা অনুসরণ করার মতো অনুসরণ করা আল্লাহ সুবাহ কোরআন মাজিদে হাদিসে কোথাও বলেননি যে ওই ব্যক্তি জান্নাতে যাবে যে অধিক আমল করবে এই কথা আল্লাহ সুবাহ বলেননি আইয়ুকুম আল্লাহ সুবহানাহু তোমাদের পরীক্ষা করতে যান যে কে তোমাদের মধ্যে সর্বোত্তম আমল করে উত্তম আমল করে অধিক আমল শর্ত নয় উত্তম আমল ওই আমলই উত্তম যে আমল আল্লাহ এবং আল্লাহ রাসুল করেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর নির্দেশে করেছে সেই আমলই উত্তম এবং তার সাহাবায় কেরাম করেছে সে আমলই উত্তম কোন আমল যদি অধিক আমল হয় অথচ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কোনোদিন করেননি তাহলে সেটা উত্তম আমল নয় তো এহসানের সাথে মহাজির এবং আনসারদের অনুসরণ করতে হবে মানে কোনো প্রকার কমবেশ ছাড়াই কোনো প্রকার যোজন বিয়োজন ছাড়াই সংযোজন বিয়োজন ছাড়াই কাঠ ছাট ছাড়াই হু যেভাবে আল্লাহ রাসুল এবং সাহাবাই কেরাম করেছে হুবহু ওইভাবে তাদের অনুসরণ করতে হবে তাহলে হবে এহসানের সাথে অনুসরণ করা তাহলে হবে উত্তম আমল করা তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন তাহলে ফেরকায় জিয়ার বৈশিষ্ট্য রাসুল সাল্লাহ আলী আসাল্লাম যা বললেন আর আল্লাহ সুবাহ সুরাতবার একশো নম্বর আয়াতে যা বললেন তার সারমর্ম দাঁড়ালো কিয়ামত পর্যন্ত যারা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং তার সাহাবির হুবহু অনুসরণ করবে তারাই ফেরকায় নাজিয়া হুবহু অনুসরণ করতে গেলে সমাজ থেকে দুটো জিনিস বাদ দিতে হবে একটা হচ্ছে শিখ আর একটা হচ্ছে বেদাত সমাজে যা অতিরিক্ত হয়ে আছে সমাজে যা কম বেশি হয়ে আছে তা এই দুইটার মধ্যেই সীমাবদ্ধ একটা শিখ আর একটা বেদাত শির্ক এবং বেদাত থেকে সমাজকে মুক্ত করে শির্ক এবং বেদাতের আমলকে ডাস্টবিনে নিক্ষেপ করে এই সমাজকে হুবহু ওই সমাজ বানানো যেই সমাজ আল্লাহ রাসুলের যুগে ছিল তাহলে হুবহু ওইরূপ আমল করা যেই রূপ আমল সাহাবা ইকরাম করতেন তাহলে আমি এবং আপনি ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হতে পারব তারপরের কথা প্রথমেই বলেছি যে তেহাত্তরটা ফেরকা হলে নাম লাগবে নাম না হলে পার্থক্য করা যাবে না তো মুসলিম ছাড়াও যে অন্য নাম মুসলমানদের হতে পারে তার দলিল এখনই যে আয়াতটা তেলাওয়াত করলাম সুরাত আবার একশো নম্বর আয়াত এখানে আল্লাহ সুবাহ তালা নিজে মহাজির এবং আনসার বলে সম্বোধন করেছেন কথা বুঝতে পারেননি সাহাবিরা মুসলমান তারপরও আল্লাহ তাদেরকে কি বলে সম্বোধন করেছে মহাজির এবং আনসার বলে সম্বোধন করেছে ঈসা আলাইহি সালাতামের অনুসারীরা মুসলমান তারপরও আল্লাহ তাদেরকে কোরআনে হাওয়ারি বলে সম্বোধন করেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম এক হাদিসে বলছেন ইয়া আহলাল কোরআন আও তিরু ফাইনাল্লাহবুল বেতর হে আহলে কোরআন তোমরা বেতের পড়ো কেননা আল্লাহ নিজে বেজোড় তিনি বেজোড়কে ভালোবাসেন তাহলে এখানে মুসলমানদের জন্য কি নাম ব্যবহার করা হলো আহলে কোরআন নাম ব্যবহার করা হলো একদা হনাইনের যুদ্ধে রাসুল সাল্লাহ আলহি কে ছেড়ে যখন সাহাবা একরাম পলায়ন করতেছিল তখন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে নির্দেশ দিলেন যে তুমি ডাক দাও তো ওই ডাকের মধ্যে এই বাক্যগুলো ছিল ইয়াস হাব সামুরা ইয়াস হাব সৌরাতিল বাকারা ইয়াস হাব বায়াতের রিজওয়ান ওহে যারা বায়াতের রিজওয়ান হোদাই বিয়ার সন্ধির সময় গাছের নিচে যারা রাসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিলেন ওহে যারা সুরা বাকারার অধিকারী ওহে যারা সামুরার অধিকারী তারা আসো তো মুসলমান ছাড়াও রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম মুসলিম ছাড়াও রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে সাহাবিদেরকে ডাকার জন্য এই নামগুলো ব্যবহার করতে বললেন অগণিত হাদিসে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম এইভাবে ডেকেছেন ইয়া মা আশার আল আনসার হে আনসারেরা অগণিত হাদিসে ইয়া মা আশার আল আনসার তো এই হাদিসগুলো এই আয়াতগুলো প্রমাণ করে যে মুসলমান ছাড়াও মুসলিম ছাড়াও মুসলিমের অন্য নাম হতে পারে এবং বাতিল ফেরকা থেকে ফেরকায় নাজিয়াকে আলাদা করতে গেলে নাম লাগবে নাম ছাড়া আলাদা করা যাবে না যদিও নাম দিয়ে কিয়ামতের মাঠে কিছুই বিচার হবে না নামে বলতেছে মুখে বলতেছে আমি আহলে হাদিস মুখে দাড়ি নাই টাকনুর নিচে প্যান্ট গান বাজনা শুনে ঠিক মতো সালাত আদায় করে না তার এই আহলে হাদিস দাবি করা কিয়ামতের দিন চারে না কাজে দেবে বিন্দু মাত্র কাজে দিবে না এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে যে নাম দিয়ে কিয়ামতের মাঠে কিছু হবে না কিয়ামতের মাঠে যা হবে সব আমলের উপর ভিত্তি করে তারপরের প্রশ্ন আহলে হাদিস এই নামের উপর মানুষের অভিযোগ যে নতুন সৃষ্ট যে আহলে হাদিসরা ইংরেজদের আমলে তৈরি করা একটি ফেরকা অভিযোগ আছে না নাই আছে ইমাম শাহ রাহিমাহুল্লাহ তার জন্ম হচ্ছে দেড়শো হিজড়িতে কত হিজড়িতে দেড়শো হিজড়িতে ইমাম শাফি রাহিমহল্লা তার কিতাবুর রিসালাহ একটি বিখ্যাত গ্রন্থ উসুলে হাদিস এবং উসুলে ফিকহের উপর লেখা প্রথম গ্রন্থ কিতাবুর রিসালার প্রায় তিন জায়গায় কিতাবুল উম ফেকাহ ফতোয়া সংশ্লিষ্ট গ্রন্থ কিতাবুল উম গ্রন্থের প্রায় তিরিশ জায়গায় ইমাম শাফির লেখা আরও একটা বই ইখতলাফুল হাদিস গ্রন্থের প্রায় আট জায়গায় ইমাম শাহি রহমল্লা আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে কি শব্দ ব্যবহার করেছে আহলে হাদিস ইমাম শাফির জন্ম কত সালে দেড়শো হিজড়িতে ইমাম শাফি কিতাবুল রিসালার তিন জায়গায় উম কিতাবুল উমের আট জায়গায় আর ইখতলাফুল হাদিস গ্রন্থের কিতাবুল উমের তিরিশ জায়গায় আর ইখতলাফুল হাদিস গ্রন্থের আট জায়গায় আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে তার মধ্যে একটা মন্তব্য ইমাম শাফির একটা মন্তব্য আহলুল হাদিস ফিল কাদিম ওয়াল হাদিস অতীত যুগের আহলে হাদিস ও বর্তমান যুগের আহলে হাদিস একটা কথা বলতে গিয়ে ইমাম শাফি রহমল্লা কি বলতেছেন একটা কথা বলতে গিয়ে ইমাম শাফি রহমল্লা তার বইয়ে বলতেছেন যে অতীত যুগের আহলে হাদিস ও বর্তমান যুগের আহলে হাদিস মানে ইমাম শাফির আগেও আহলে হাদিস ছিল ইমাম শাহি দেড়শো হিজড়িতে তিনি মন্তব্য করতে গিয়ে বলতেছেন যে অতীত যুগের আহলে হাদিস ও বর্তমান যুগের আহলে হাদিস মানে তার আগের যুগে আহলে হাদিস ছিল ইমাম তিরমিজ রাহমাহুল্লাহ তার সোনানে তিরমিজির প্রায় দুইশো জায়গায় আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে কত জায়গায় দুইশোরও অধিক জায়গায় এগুলো আমার এমনি নর্মাল গণনা বিস্তারিত গণনা করলে এর চেয়েও বেশি দেখা যাবে আহলে হাদিস এবং আসহাবুল হাদিস এই দুইটা শব্দ সোনানি তিরমিজি যদি খোলা হয় তো প্রত্যেক পৃষ্ঠাতেই পাওয়া যাবে এমন কোনো পৃষ্ঠা নাই আমার মনে হয় সোনানি তিরমিজির এমন কোনো পৃষ্ঠা নাই যে পৃষ্ঠাতে ইমাম তিরমিজ রাহিমাহুল্লাহ আহলে হাদিস বা আসহাবুল হাদিস শব্দটা ব্যবহার করেননি যারা সোনানে তিরমিজি পড়েননি তারা খুলে অনুবাদ পড়ে দেখতে পারেন যে সোনানে তিরমিজিতে কত জায়গায় ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ আহরুল হাদিস বা আসহাবুল হাদিস শব্দ ব্যবহার করেছেন ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তারা তারিখুল কবির গ্রন্থের বহু জায়গায় আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে খতিব বাগদাদি রাহেমাহুল্লাহ তার তারিখে বাগদাদ গ্রন্থের প্রায় দুইশোরও অধিক জায়গায় আসহাবুল হাদিস এবং পঞ্চাশেরও অধিক জায়গায় আহলুল হাদিস শব্দ ব্যবহার করেছে ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তার বিভিন্ন বইয়ে ইবনু সাদ তার তাবাকাত ইবনু সাদ দুইশো হিজড়ির মানুষ ইমাম ইজিলি তার সেকাহ ইবনু খোজাইমা তার বিভিন্ন গ্রন্থে বিভিন্ন জায়গায় সকলেই আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে ইমাম ইবনু সাদের মৃত্যু দুইশো তিরিশ হিজড়িতে ইমাম বুখারের মৃত্যু দুইশো ছাপ্পান্ন হিজড়িতে ইমাম এজিলির মৃত্যু দুইশো একষট্টি হিজড়িতে ইবনু খোজাইমার মৃত্যু তিনশো এগারো হিজড়িতে তারা সকলেই তাদের বইয়ের বিভিন্ন জায়গায় কি শব্দ ব্যবহার করেছে আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে এগুলো সবই তিনশো হিজড়ির আগের ঘটনা তারপরের কথা ফেরকায় নাজিয়া কারা এই বক্তব্যের জবাবে এই কথাগুলো আপনাদের মুখস্থ এখন যেগুলো বলবো বহু বক্তব্যে আপনারা শুনেছেন ফেরকায়ে নাজিয়া কারা এই প্রশ্নের জবাবে আলী ইবনুল মাদিনী ইমাম আহমাদ ইমাম আবু দাউদ ইমাম বুখারি সকলের মন্তব্য হচ্ছে যে তারা আহলে হাদিস তাদের মন্তব্য হচ্ছে তারা যদি আহলে হাদিস না হয় তাহলে আমরা জানি না যে এই ফেরকায় নাজিয়া কারা ইমাম আবুদাউদ রাহেমহল্লা বলছে যদি আহলে হাদিস না থাকতো তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত সুফিয়ান সাউরি রাহেমাহুল্লাহ বলতেছে আল মালাইকা তো হর্রাসমা আসমানের হেফাজতকারী হচ্ছে ফেরিস্তারা ও আসহাবুল হাদিস হর্রাসুল আরজ আর দুনিয়ার হেফাজতকারী হচ্ছে আহলে হাদিসরা সুফিয়ান সাউরি রাহেমাহুল্লার জন্ম সাতানব্বই হিজড়িতে ইমাম শাফিরও আগে ইমাম শাফির জন্ম একশো আর সুফিয়ান সাউরির জন্ম সাতানব্বই তো আসমানকে হেফাজত করছে মালায়েকা ফেরেস্তারা আর দুনিয়াকে হেফাজত করছে আহলে হাদিসের এর মানে কি এর মানে হচ্ছে দুনিয়াতে কেউ যদি রাসুলের হাদিসের মধ্যে শরীয়তের মধ্যে বিন্দুমাত্র কমবেশি করতে চায় শির্ক এবং বেদাতের অনুপ্রবেশ ঘটাতে চায় তাহলে সেটাকে কঠোর থেকে কঠোর হস্তে দমন করে কারা আহলে হাদিসরা এই জন্য তারা হচ্ছে দুনিয়ার মাটিতে আল্লাহর দিনের হেফাজতকারী এই জন্য ইমাম আবু রাহেমহল্লা বলতেছে যদি আহলে হাদিসরা না থাকতো তাহলে ইসলাম থাকতো না এই জন্য ইমাম আহমদ সহ আর বাকি আলেম বলতেছে যে আহলে হাদিসরা যদি ফেরকায় না জিয়া না হয় তাহলে আমি জানি না যে কারা ফেরকায় না জিয়া এখানে তারপরের মন্তব্য যে আহলে হাদিসদেরকে কেন ফেরকায় নাজিয়া বলা হচ্ছে আর এখানে আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য কী হানাফি ভাইয়েরা বলবে বা দেওবন্দি ভাইয়েরা বলবে যে এখানে আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে মহাদ্দিসগণ এই কথা কি আপনারা শুনেননি এ কথা শুনেছেন যে আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে মহাদ্দিসগণ এ কথা ঠিক কেননা সত্যিকার আহলে হাদিস প্রথম আহলে হাদিস এবং আহলে হাদিসদের নেতা হচ্ছেন মহাদ্দিসগণ কেন তাদেরকে ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত করা হলো আল্লাহ সুবাহ বলতেছেন নাহনু নাসাল্লাফিজুন আমি আল্লাহ কোরআন এবং হাদিস অবতীর্ণ করেছি এই কোরআন এবং হাদিস আমি হেফাজত করব। এটা আল্লাহ সুবহানাহ তালার কথা কোরআনকেও আল্লাহ হেফাজত করবেন হাদিসকেও আল্লাহ হেফাজত করবেন তো কোরআনকে আল্লাহ সুবাহ সাহাবিদের দিয়ে আবু বকর রাজি আল্লাহ আনহুকে দিয়ে উসমান রাজি আল্লাহ আনহুকে দিয়ে হেফাজত করিয়ে নিয়েছেন কিন্তু হাদিস কাদের দিয়ে হেফাজত করেছেন হাদিস হেফাজত করেছেন মহাদিসদের দিয়ে তারা একটা হাদিসের জন্য মাসের পর মাস রাস্তা অতিক্রম করেছে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ইমাম খাতিব বাগদাদির একটা বই আছে রেহলা ফিতালাবিল হাদিস হাদিস অন্বেষণের জন্য সফর করা মহাদ্দিসরা কত কঠিন ও কত কষ্ট করে হাদিসের জন্য পথ অতিক্রম করে হাদিস জমা করেছেন তা তাদের জীবনী পড়লে অনুধাবন করা যায় এমনভাবে হাদিস জমা করেছেন এমনভাবে হাদিস জমা করেছেন যে একটা উদাহরণ দেখেন হাম্মাম বিন মুনাব্বে হচ্ছে আবু হরাইরা রাজি আল্লাহ তাল আনহুর ছাত্র হাম্মাম বিন মুনাব্বে কার ছাত্র আবু হরেরার ছাত্র এই হাম্মাম বিন মুনাব্বেহের ছাত্র হচ্ছে মা আমার বিন রাশেদ মা আমার বিন রাশেদ হচ্ছে ইয়েমেনের মানুষ যিনি আবু হরায়রার ছাত্র হাম্মাম বিন মুনাব্বেহের ছাত্র মা আমার বিন রাশেদ এই মা আমার বিন রাশেদের ছাত্র হচ্ছে আব্দুর রাজাক বিন হাম্মাম সানানি ইয়েমেনের রাজধানীর নাম হচ্ছে সানা আমাদের মাঝে একটা পরিচিত গ্রন্থ আছে মুসান্নাফ আব্দুর রাজাক নাম শোনেননি ওই মুসান্নাফ আব্দুর রাজাকের লেখক হচ্ছেন ইনি আব্দুর রাজাক আসানা আলী ইয়েমেনের মানুষ তো এই আব্দুর রাজাক মুসান্নাফ আব্দুর রাজাকের লেখক আব্দুর রাজাক হচ্ছে মামার বিন রাশেদের ছাত্র আর মামার বিন রাশেদ হচ্ছে হাম্মাম বিন মুনাব্বেহের ছাত্র আর হাম্মাম বিন মুনাব্বেহ হচ্ছে আবু হুরাইরা রাজি আল্লাহ তালানোর ছাত্র কথা কি বোঝা যাচ্ছে এই আব্দুর রাজ্জাক যিনি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক রাহেমাহুল্লাহ তার ছাত্র হচ্ছে আহমদ বিন হাম্বাল কে আহমদ বিন হাম্বাল মুসনাদে আহমদের লেখক নাম শুনেননি এবার দেখেন এই হাম্মাম বিন মুনাব্বেহ রাহেমাহুল্লাহ আবু হুরেরা রাজি আল্লাহ তালহ থেকে যে হাদিসগুলো শুনেছিলেন সেই হাদিসগুলো তিনি একটা আলাদা খাতায় লিখেছিলেন যেই খাতার নাম হচ্ছে সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বেহ আবু হুরার রাজি আল্লাহ আনহু থেকে তিনি যে হাদিসগুলো শুনেছিলেন সেগুলো একটা আলাদা খাতায় লিখেছিলেন ওই খাতার নাম সাহিফাই হাম্মাম বিন মুনাব্বে ওই হাদিসগুলোই তিনি তার ছাত্র মা আমার বিন রাশেদকে পড়িয়েছেন মা আমার বিন রাশেদ আবার ওই হাদিসগুলোই তার ছাত্র মুসান্নাফ আব্দুর রাজাকের লেখক আব্দুর রাজ্জাক আসানানিকে পড়িয়েছে ওই হাদিসগুলোই আবার আব্দুর রাজ্জাক আসানানি তার ছাত্র আহমদ বিন হাম্বালকে পড়িয়েছে ওই হাদিসগুলোই আবার আহমদ বিন হাম্বাল তার ছাত্র ইমাম বুখারিকে পড়িয়েছে কথা কি বুঝতে পারছেন তো ওই হাদিসগুলো যে হাদিসগুলো ওই খাতায় লেখা ছিল আহমদ বিন হাম্বাল তার মুস্তাদে আহমদে নিয়ে এসেছে আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ আব্দুর রাজাকে নিয়ে এসেছে ওই হাদিসগুলোর অনেক হাদিস ইমাম বুখারি তার সহি বুখারিতে এনেছে ওই হাদিসগুলোর অনেক হাদিস ইমাম মুসলিম তার সহি মুসলিমে এনেছে আজ চোদ্দশো বছর পরে ওই খাতাটা হুবু জার্মানির একটি লাইব্রেরিতে পাওয়া যায় ওই খাতার সাথে আহমদ বিন হাম্বাল তার মুসনাদে আহমাদে এই খাতা থেকে যে হাদিসগুলো সংগ্রহ করেছিল এবং আমাদের মাঝে যে মুসনাদে আহমাদ আছে সেই মুসনাদে আহমাদের সাথে ওই পাণ্ডুলিপির সাথে মিলিয়ে দেখা হয় ঠিক ওই পাণ্ডুলিপি থেকে ইমাম বুখারি যে হাদিসগুলো সই বুখারিতে নিয়েছিল সেটার সাথে ওই পাণ্ডুলিপির হাদিসগুলো মিলিয়ে দেখা হয় ওই পাণ্ডুলিপি থেকে যে হাদিসগুলো মুসান্নাফ আব্দুর রাজাকের লেখক আব্দুর রাজাক তার মুসান্নাফ আব্দুর রাজাকে নিয়েছিলেন সেগুলোর সাথে ওই পাণ্ডুলিপির হাদিস মিলিয়ে দেখা হয় একটা অক্ষরেরও পার্থক্য পাওয়া যায়নি কথা মনে হয় বুঝাতে পারিনি এটা প্রমাণ করে যে মহাদ্দেশরা কত কঠোর ও কত কঠিনভাবে কত নিখুঁত কত সূক্ষ্মভাবে আল্লাহ রাসুলের হাদিসকে হেফাজত করেছেন আল্লাহ সুবাহ কোরআন মাজিদে বলছে ইয়া যখন তোমাদের নিকট কোনো ফাসিক খবর নিয়ে আসে তখন তোমরা সেটা যাচাই বাছাই করো এই আয়াত হলো উসুলে হাদিসের ভিত্তি যে রাসুলের নামে যদি কেউ কথা বলে তো সেটা যাচাই বাচাই করতে হবে আর একটা হাদিস উসুলে হাদিসের ভিত্তি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছে মান নার যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলল তার থাকার জায়গা কি জাহান্নাম তো রাসুলের নামে যদি মিথ্যা কথা বলে তো তাকে ধরতে হবে আরো দুইটা হাদিস উসুলে হাদিসের ভিত্তি সেই দুইটা হাদিস কি একদা রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের দরবারে আসমা আসলেন এসে বললেন আল্লাহ রাসুল আমাকে উমুক উমুক বিয়ের প্রস্তাব দিয়েছে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন উমুক তো তার হাত থেকে লাঠি নামায় না স্ত্রীকে পিটায় আর উমুকের টাকা পয়সা নাই তুমি ওসামা বিন জায়েদকে বিয়ে করো এই হাদিস আর আর হাদিস রাসুল সাল্লাহ আলী থেকে আয়সা রাজি আল্লাহ তালা বর্ণনা করছে যে একদা আল্লাহ রাসুলের বাড়িতে একজন মানুষ আসছে তো আল্লাহ রাসুল বলছে বেহিসাল আশিরা সমাজের সবচেয়ে খারাপ মানুষটা আসতেছে আবার যখন সে বাড়িতে ঢুকলো তখন আল্লাহ রাসুল তার সাথে হাসি মুখে অত্যন্ত সুন্দর ভাষায় কথা বলল এই দুইটা হাদিস প্রমাণ করে যে মুসলমানের স্বার্থে ইসলামের স্বার্থে মুসলমানের কল্যাণার্থে আরেকজনের গিবোধ করা যায় যদি আল্লাহ রাসুল ওই মহিলা সাহাবিকে না বলতেন যে অমুক উমুকের সাথে বিয়ে করলে এই এই ক্ষতি হবে রাসুল যদি না বলতেন আর সে যদি বিয়ে করত তাহলে এটা অন্যায় হতো কেননা সে পরামর্শ চাইতে এসেছে তার কল্যাণার্থে আপনাকে বলতেই হবে যে অমুকের মধ্যে এই খারাপ গুণ আছে তুমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েও না এই আয়াত এবং এই তিনটি হাদিসকে সামনে রেখে মহাদ্দিসেরা রাসুল সাল্লাহ আলহিবাসাল্লামের হাদিসকে হেফাজত করার জন্য কেউ যদি রাসুলের নামে মিথ্যা বলেছে কারো যদি স্মৃতিশক্তি দুর্বল থেকেছে কারো যদি আচার আচরণে খারাপ কিছু দেখা গেছে ফাঁসিটি দেখা গেছে তাহলে মহাদ্দিসেরা সেটা প্রকাশ্যে বলেছেন যে অমুকের হাদিস চলবে না অমুকের মধ্যে এই ত্রুটি আছে অমুকের হাদিস চলবে না অমুকের মধ্যে এই ত্রুটি আছে অমুক মিথ্যা বলে অমুকের স্মৃতিশক্তি খারাপ এইভাবে পরিশ্রম করে তারা রাসুল সাল্লাহ আলী আলী ওয়াসাল্লামের হাদিসকে জমা করেছেন সহি এবং জয়ীফ আলাদা করেছেন সহি হাদিস সন্নিবদ্ধ করে আমাদের সামনে পেশ করে গেছেন তো মুহাদ্দিসদের খেদমত যদি বলতে যাই তো দিনের পর দিন আলোচনা করলে শেষ করা যাবে না সংক্ষিপ্ত কথায় মুহাদ্দিসেরাই রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিসকে হেফাজত করেছে এই জন্য ফেরকায় নাজিয়া যদি কেউ হয় তাহলে ইসলামের হেফাজতকারী এই মহাদ্দেশেরাই ফেরকায় নাজিয়া হওয়ার সবচেয়ে বড় অধিকার রাখেন সবচেয়ে বেশি অগ্রাধিকার রাখেন অন্যদের তুলনায় কেননা কোরআন হেফাজত করার পর হাদিস হেফাজত আল্লাহ মহাদ্দেশদের হাত দিয়ে করিয়ে নিয়েছেন তো প্রথম কথা হচ্ছে আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য মহাদ্দেশ এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমার এবং আপনার প্রশ্ন যে ফেরকায়ে নাজিয়া যদি শুধুই মহাদ্দেশরা হয় তাহলে সাধারণ মানুষ কই যাবে কথা বুঝেননি মানে না নাজিয়া যদি শুধুই মহাদ্দেশরা হয় তাহলে সাধারণ মানুষ কই যাবে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন তেহাত্তরটা ফেরকা বাহাত্তরটা ভ্রান্ত একটা ফেরকায় নাজিয়া রাসুল তো এটা বলেনি যে এই ফেরকায় না যেয়ে নির্দিষ্ট একটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ হবে সাধারণ মানুষের কি অধিকার নাই যে সে ফেরকায় না যে অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে যাবে আছে না নাই আছে তাহলে কোন সাহসে আপনি বলেন যে আহলে হাদিস শুধুই মহাদিস তাহলে সাধারণ মানুষের কি অধিকার নাই যে সে ফেরকায় না যে অন্তর্ভুক্ত হয়ে জান্নাতের অধিকারী হবে অবশ্যই অধিকার আছে এই জন্য এই কথা বলা বোকামি যে আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য শুধুই মহাদিস বরং আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য মহাদ্দেশগণ এবং যুগে যুগে যারা মহাদ্দেশদের মানহাজ অনুসরণ করে চলবে তারা মহাদ্দেশদের মানহাজ আলাদা অন্যদের চাইতে দারুল উলুম দেওবানদের আমার শ্রদ্ধেয় ওস্তাদ সাঈদ আহমদ পালানপুরি তিনি হাদিস ওর আহলে হাদিস এই বইয়ের ভূমিকাতে লিখেছেন যে অতীত যুগ থেকেই দুইটা ফেরকা ছিল একটা আহলুল হাদিস আর একটা আহলুর রায় একটা আহলুল হাদিস আর একটা কি আহলুর রায় দারুল উলুম দেওবন্দের মহাদিস আমার শ্রদ্ধে উস্তাদ তো আহলুল হাদিস কে কে আহমদ বিন হাম্বাল আহলুল হাদিস ইমাম শাফি আহলুল হাদিস ইমাম মালিক আহলুল হাদিস চার ইমামের তিন ইমামই কি আহলুল হাদিস আর ইমাম আবু হানিফা রাহেমাউল্লাহ হচ্ছেন আহলুর রায় এই তিন ইমামের মধ্যে মতভেদ থাকলেও তাদের মানহাজ এক ছিল কি সেই মানহাজ ইজা সাহাল হাদিস বাহুয়া মাঝহাবি যদি সহি হাদিস পাওয়া যায় তো সব কিছুর উপর ওই হাদিসকে প্রাধান্য দিতে হবে ইমাম শাহি রাহেমাহুল্লাহ আমরা হাদিস মানতে বাধ্য এই বইয়ে বিস্তারিত আলোচনা করা আছে ইমাম শাহি রাহেমাহুল্লাহ বলছেন যে যদি কোনো খাবরে ওয়াহেদ সহি পাওয়া যায় এবং তার উপর যদি কোনো দিন আমল না থাকে তো তারপর ওই হাদিসের উপর আমল করতে হবে আর যদি আমল ওই সহি হাদিসের বিপরীতে থাকে খাবরে ওয়াহেদ সহি হাদিসের তো ওই আমলকে পরিত্যাগ করে সহি হাদিসের উপর আমল করতে হবে এটা ছিল চিরদিন মহাদিসদের মানহাজ মুহাদ্দিসরা হাদিসকে এত সম্মান করতেন এত সম্মান করতেন এত সম্মান করতেন যে হাদিসের দার্স দিতে আসলে উজু করে আসতেন মহাদ্দিসরা হাদিসকে এত সম্মান করতেন এত সম্মান করতেন যে হাদিসের দার্সের মধ্যে অন্য কোনো কথা বলা পছন্দ করতেন না হাদিসের দার্সের মধ্যে ঘুমানো হাসি ঠাট্টা করা পছন্দ করতেন না মহাদ্দিসরা হাদিসকে এত সম্মান করতেন এত সম্মান করতেন যে অসুস্থ অবস্থায়ও যদি কেউ হাদিস শুনতে এসেছে তো বিছানায় শুয়ে হাদিস শোনায়নি আগে সুন্দর করে উঠেছে বসেছে হাদিসের সম্মানার্থে তারপরে হাদিস শুনিয়েছে মহাদ্দিসরা হাদিসকে এবং রাসুলের দিনকে হেফাজত করার জন্য এত কষ্ট এবং এত কঠোর পরিশ্রম করেছে যে আহমদ বিন হাম্বাল জেল খেটেছেন কিন্তু এই ফতোয়া থেকে পিছে সরে আসেননি যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী সারা দুনিয়া উল্টে গেলেও তিনি পিছে সরে আসবেন না এই জাজবা চিরদিনই মহাদ্দেশদের মধ্যে এবং যখনই আল্লাহ যে ফেতনা পৃথিবীর বুকে আবির্ভাব ঘটিয়েছেন সেই ফেতনাকে আল্লাহ কঠোর হস্তে আহলে হাদিসদের দিয়েই দমন করিয়েছেন মহাদ্দেশদের দিয়েই দমন করিয়েছেন তো কথা হচ্ছে কথা ঠিক যে ফেরকায় নাজিয়া মহাদ্দিসগণ কিন্তু সাধারণ মানুষের অধিকার আছে ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার এই জন্য যারা মহাদ্দিসদের মানহাজকে অনুসরণ করে সালাফে সালেহীন মানে হচ্ছে এই মহাদ্দিসগণ তাদের বুঝ অনুযায়ী কোরআন এবং হাদিসকে বুঝবে তারাও আহলে হাদিস আমি বলে থাকি যে মানুষ তিন ভাগে বিভক্ত একদল মানুষ কোরআন এবং হাদিসকে নিজের বুঝ অনুযায়ী বুঝতে চায় দল মানুষ কোরআন এবং হাদিসকে নির্দিষ্ট ইমামের পৈতৃক সম্পত্তি মনে করে যে কোরআন এবং হাদিস বিষয়ে শুধু ইমাম আবু হানিফার কথা চলবে আর কারো কথা চলবে না কোরআন এবং হাদিস বিষয়ে আমরা শুধু ইমাম শাফির কথা শুনবো আর কারো কথা শুনবো না একটা নিজের বুঝ অনুযায়ী বুঝা এটাও ভ্রান্ত আর নির্দিষ্ট ইমামের পৈতৃক সম্পত্তি মনে করা ওটাও ভ্রান্ত সালাফে সালেহীন যারা চলে গেছেন মহাদ্দিসিনে ক্রাম যারা চলে গেছেন তাদের সকলের মন্তব্যকে সামনে রেখে সিদ্ধান্তে পৌঁছা হচ্ছে আহলে হাদিসদের মানহাজ এবং এটাই সঠিক মানহাজ নিজের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বোঝা যাবে না কোনো নির্দিষ্ট ইমামের বুঝ অনুযায়ী নয় সকল সালাফে সালেহীনের কথাকে সামনে রাখতে হবে এই কথার পরের কথা হচ্ছে যে আহলে হাদিসদের ক্ষেত্রে বলা হয় যে আহলে হাদিসরা হচ্ছে ইংরেজদের সৃষ্ট বলা হয় না বলা হয় না বলা হয় এগুলোর জবাবে তো অনেক লম্বা আলোচনা করা যাবে তারপরও সংক্ষিপ্ত ভারত উপমহাদেশে আহলে হাদিসদের আবির্ভাব কিভাবে ভারত উপমহাদেশে অতীত যুগে আহলে হাদিস ছিল পাকিস্তানের মানসুরাতে সেই চারশো হিজড়িতে আহলে হাদিসদের অস্তিত্ব পাওয়া গেছে ইতিহাসবিদগণ লিখেছেন মিন্নাতুল বাড়িতে আমি উল্লেখ করেছি তথ্যগুলো উল্লেখ করেছেন মহাদিসগণ কিন্তু এই যুগে এখন আমরা যে আহলে হাদিসের অনুসারী আহলে হাদিস মানহাজকে মেনে চলি আমাদের এই যুগে আহলে হাদিসের উৎপত্তির শুরুটা শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবিকে দিয়ে নাম শুনেছেন তিনি সর্বপ্রথম ভারত উপমহাদেশে হাদিসের দার্স চালু করেন ভারত উপমহাদেশ ছিল ফেকার বই পুস্তকে ভর্তি হাদিসের দার্স ছিল না একটাই হাদিসের গ্রন্থ ছিল মাসারিকুল আনোয়ার এই গ্রন্থ বাদে আর কোনো হাদিসের গ্রন্থের অস্তিত্ব ছিল না শাহ হলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি প্রথম কুতুবে সিদ্দাকে আরব বিশ্ব থেকে নিয়ে এসে দিল্লির মাটিতে বসে দার্স দেওয়া শুরু করেন এবং তিনি দার্সে যেটা সঠিক মনে হতো সেটা বলতেন যদিও আমলে তিনি হানাফি মাঝহাবের অনুসারী ছিলেন কিন্তু দার্সে যেটা সঠিক মনে হতো ওটা বলতেন এবং কলমেও যখন ধরেছেন কলমেও যখন লিখেছেন তখন যেটা সঠিক মনে হয়েছে সেটা লিখেছেন হুজ্জাতুল্লাহিল বালেগাতে লিখেছেন যে রাফুল আদাইন করাই বেশি সঠিক হুজ্জাতুল্লাহিল বালেগাতে লিখেছেন যে বারো তাকবির ঈদের সারাত আদায় করাই বেশি সঠিক হুজ্জতুল্লাহিল বালেগাতে লিখেছেন যে জোরে আমিন বলাই বেশি সঠিক লেখার বেলায় এবং দার্সে যেটা ওনার বিবেকে সঠিক মনে হয়েছে সেটাই তিনি পেশ করে গেছেন যদিও আমলে তিনি হানাফি মাঝাবের অনুসারী ছিলেন তার এই দার্সের কারণে তাকলিদের যে বেড়া জাল ছিল অন্ধবিশ্বাস এবং অন্ধ তাকলিদের যে শক্ত দেওয়াল ছিল ওই শক্ত দেওয়ালে ভাঙ্গন শুরু হয় এবং তার ছাত্র এবং তার ছেলে আব্দুল আজিজ মোহাদ্দেস দেহলবী রহমাউল্লাহ তিনিও একই মানহাজের অনুসারী ছিলেন তারপরে তার পোতা পৌত্র শাহ ইসমাইল মহাদ্দেশ দেহলবি শাহ হলিউল্লাহ মহাদ্দেশ দেহলবির পৌত্র পোতা ছেলের ছেলে শাহ ইসমাইল মহাদ্দেশ দেহলবি যিনি ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম জেহাদের ঘোষণা দিয়েছিলেন সশস্ত্র এবং সশস্ত্র জেহাদ করে মারাও গেছিলেন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ মাহমিন তিনি তিনিও কঠোর থেকে কঠোর ভাষায় তাকলিদের দেওয়ালে আঘাত দিয়েছেন তার একটা বই তাকবিয়াতুল ইমান আমার ধারণা মতে বাংলাতে অনুবাদ পাওয়া যায় তাকবিয়াতুল ইমান এই বইয়ের মধ্যে তিনি কঠিনভাবে তাকলিদের দেওয়ালে আঘাত করেছেন তার বই আছে তানবিরুল আইনাইন ফিরাফেল ইয়াদাইন রাফুল ইয়াদাইনের পক্ষে তার বই তানবিরুল আইনাইন তিনি ছিলেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধকারী কথা কি বুঝতে পারছেন তো যদি তাকলিদ বিরোধিতা ইংরেজদের সৃষ্টি হওয়ার আলামত হয় তাহলে শাহ ইসমাইল শহীদ ও ইংরেজদের দালাল যদি রাফুল এদাইন করা ইংরেজদের দালাল হওয়ার আলামত হয় তো শাহ ইসমাইল শহীদ ও ইংরেজদের দালাল আর শাহ ইসমাইল শহীদ যদি ইংরেজদের দালাল হয় তো আমাদের জানা নাই ইতিহাসবিদ কেউ প্রমাণ দিতে পারবে না যে কারা তাহলে ইংরেজদের শত্রু ছিল শাহ ইসমাইলের নাম শুনলে ইংরেজদের হৃদয় কাপন ধরত তার নাম শাহ ইসমাইল শহীদ তো তিনি আফুল ফুলেদায়ন করতেন এবং তাকলিদ বিরোধিতা করতেন এবং হাদিসের ওপর আমল করার জন্য মানুষকে আহ্বান করতেন তিনি মারা যাওয়ার পর যারা এই জেহাদের ইংরেজদের বিরুদ্ধে জেহাদের যারা হাল ধরেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন মাওলানা বেলায়েত আলী তার লেখা একটা বই আছে আমাল বিল হাদিস হাদিসের উপর আমল করা তিনিও ছিলেন ইংরেজদের বিরুদ্ধে জেহাদকারী এবং মৌলানা বেলায়েত আলী এবং মৌলানা এনায়েত আলী তাদের দুই ভাইয়ের একজন বাংলাদেশের এবং ভারতের মুর্শিদাবাদ মালদা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে বারো বছর দিনের দাওয়াত দিয়েছিলেন এবং তাদের সেই দাওয়াতের ফলে আজও রাজশাহী চাঁপানবাবগঞ্জ মালদা মুর্শিদাবাদের নব্বই পার্সেন্ট মানুষ আলে হাদিস তাদের দাওয়াতের ফলে তো ওই সময়ে যারা শাহ ইসমাইল শহীদ রহেমাহুল্লার বিরুদ্ধে কথা বলতো তাদের কথার জবাব দিয়েছিলেন শাইখুলকুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবি আচ্ছা আমি যে সিলসিলাটা বলছিলাম ওটা শেষ করি শাহ হলুল্লাহ মহাদ্দেস দেহলবি তার ছেলে শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবি আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবির ছাত্র হচ্ছে শাহ ইসহাক মহাদ্দেস দেহলবি এই শাহ ইসাক মহাদ্দেশ দেহলবি পর্যন্ত কোনো মতভেদ নাই দেওবন্দি আহলে হাদিস বিরলবিতে কোনো মতভেদ নাই এই তিনজনকে নিয়ে সবাই এই তিনজনকে সম্মান করে শাহরুল্লাহ মহাদ্দেশ দেহলবি শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবি শাহ ইসাক মহাদ্দেশ দেহলবি শাহ ইসাক মহাদ্দেশ দেহলবির ছাত্র দুইজন একজন হচ্ছে আব্দুল গনি মুজাদ্দিদি আর একজন হচ্ছে শাইখুল পিলফিল কুলমিয়া নাজির হোসাইন দেহলবি আব্দুল গনি মুজাদ্দিদির ছাত্র হচ্ছে দারুল্লুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নানতবি আর রশিদ আহমদ গাঙ্গুহি আর শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলবির ছাত্র হচ্ছে শামসুল হক আজিমাবাদী আব্দুর রহমান মোবারকপুরী সানাউল্লাহ অমৃতসুরী যারা ভারত উপমহাদেশে সবচেয়ে বড় আহলে হাদিস আলেম তো পার্থক্যটা শুরু হলো শাহ মহাদ্দেশ দেহলবির পরে তার দুইজন ছাত্র একজন মিয়া নাজির হুসাইন দেহলবি আর একজন আব্দুল গনি মুজাদ্দিদি আব্দুল গনি মুজাদ্দিদি চলে গেলেন কট্টরভাবে হানাফি মাঝাব কিভাবে হানাফি মাঝাবকে হেফাজত করা যায় কিভাবে হানাফি মাঝাবের ওকালত করা যায় আর মিয়া নাজির হোসাইন দেহলবি চলে গেলেন কট্টরভাবে আলে হাদিস প্রকাশ্যে আমল করতে লাগলেন এবং প্রকাশ্যে কথাও বলতে লাগলেন তাকলিদের বিরুদ্ধে তার একটা বই আছে মেয়ারুল হক এই বই পড়লে বোঝা যাবে মিয়া নাজির হুসেন দিঘলুবের এই বই পড়লে যে তিনি কত কঠোর কত কঠিন ভাষায় তাকলিদ সহ ভারত উপমহাদেশের শির্ক এবং বেদাতকে কত কঠিন ভাষায় আঘাত করেছেন এই শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলবির ছাত্র হচ্ছে আব্দুর রহমান মুবারকপুরি যিনি বিশ্বে সোনানে তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ভাষায় ব্যাখ্যা গ্রন্থ তুফাতুল আহওয়াজির লেখক তারই ছাত্র ওই মিয়া নাজির হোসেন দেহলবির ছাত্র আব্দুর রহমান গরকপুরি তারই আরেকজন ছাত্র হচ্ছে শামসুল হক আজিমাবাদী যিনি বিশ্বে আবু দাউদের সর্বশ্রেষ্ঠ আরবি ভাষায় ব্যাখ্যা গ্রন্থ আউনুল মাবুদের লেখক যে আউনুল মাহবুদ পাঁচ থেকে ছয় খণ্ডে প্রকাশিত মূল গ্রন্থ গায়াতুল মাকসুদ বত্রিশ খণ্ড যার এক কি দুই খণ্ড পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে বত্রিশ খণ্ডের সোনানে আবুদাউদের ব্যাখ্যা করেছেন মিয়া নাজির হুসাইন দেহলবির ছাত্র নাম শামসুল্লাহ কাজিমাবাদী আরেকজন ছাত্র মিয়া নাজির হুসাইন দেহলবির সানাউল্লাহ অমৃতসুরী যার হাতে তার সাথে মোবাহালা করে এই যুগের সবচেয়ে ভ্রান্ত ফেরকা কাদিয়ানি কাদিয়ানিদের নেতা গোলাম আহমদ কাদিয়ানি যার সাথে মোবাহালা করে মারা গেছে যার সাথে মোবাহালা করে পরাজিত হয়েছে তিনি হচ্ছেন সানাউল্লাহ অমৃতসরী তার ক্ষেত্রে বলা হয় যে এক টেবিলে একই টেবিলে একই সাথে যদি হিন্দু শিখ বৌদ্ধ ইহুদি খ্রিস্টান দেওবন্দি বেরেলবি শিয়া সবাই যদি একই টেবিলে জমা হয় আর সানাউল্লাহ অমৃতসরীর সাথে সবাই যদি তর্ক বিতর্ক করতে চায় তো সানাউল্লাহ অমৃতসরী একই বৈঠকে সবাইকে পরাজিত করে দিবে এইরকম জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন তার হাতে পরাজিত হয়েছিল গোলাম আহমদ কাদিয়ানি তো কাদিয়ানিরাও পরাজিত হয়েছে আহলে হাদিসদের হাতে তো এরা হচ্ছে আহলে হাদিসদের বড় বড় আলেম তো সুতরাং যারা বলতে চায় যে আহলে হাদিসরা হচ্ছে ইংরেজদের গোলাম বা ইংরেজদের দালাল এর চাইতে বড় জঘন্য অপবাদ আর হতে পারে না এখানে আর কথা বলে রাখি আহলে হাদিসদের ক্ষেত্রে কিন্তু কেউ বলে না যে আহলে হাদিসরা শিরিক করে বলে কি আহলে হাদিসদের ক্ষেত্রে কেউ কিন্তু বলে না যে আহলে হাদিসরা বেদাত করে বলে কি তো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গুণা হতো এই দুটাই শিরকার বেদাত ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কি জিনিস শিরকার বেদাত তো বিরোধী পার্টিও তো আহলে হাদিসদের উপরে এই অভিযোগ আরোপ করতে পারে না যে আহলে হাদিসরা শির করে আহলে হাদিসরা বেদাত করে এই অভিযোগ আরোপ কি কেউ করে করে না বরং তারাও বিশ্বাস করে যে আসমানের নিচে জমিনের উপর শির্ক বেদাতের সবচেয়ে কঠোর বিরোধী যদি কেউ থাকে তারা কারা আহলে হাদিসরা তারপরের আলোচনা আহলে হাদিস বা ফেরকায় নাজিয়া যেমন শুধু মহাদ্দিসরা নয় বরং সাধারণ মানুষের অধিকার আছে ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার ঠিক তেমনি আহলে হাদিস বা ফেরকায় নাজিয়া নির্দিষ্ট কোনো সংগঠন নয় কথা কি বুঝতে পারছেন মিয়া নাজির হোসাইন দেহলবি রহেমাহুল্লাহ নির্দিষ্ট কোনো সংগঠনে ছিলেন না তখন সংগঠনের কোনো অস্তিত্বই ছিল না এখন কেউ যদি বলে যে তিনি আহলে হাদিস নন তাহলে তাকেই ভেবে দেখতে হবে যে সে আহলে হাদিস কিনা কথা বুঝতে পারছেন এখানে একটা কথা বলে রাখি যে আমি যদি দাবি করি যে নির্দিষ্ট সংগঠনের অনুসারী হলেই সে ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হবে তাহলে এটা হবে একটা ভ্রান্ত আকিদা কেন ভ্রান্ত আকিদা হবে আজকে বাংলাদেশে তিন থেকে চারটা সংগঠন আছে আমি যদি একটা সংগঠনের অনুসারী হই এবং আমি যদি ফেরকায় নাজিয়া হই তাহলে ওই সংগঠনের বাইরে যারা আহলে হাদিস আছে তারা কি ফেরকায় নাজিয়া নয় শুধু তাই নয় এই বাংলাদেশের বাইরে সারা পৃথিবীতে যত আহলে হাদিস আছে তারা যদি এই সংগঠনের অন্তর্ভুক্ত না হয় তারা কি ফেরকায় নাজিয়া নয় সৌদি আরব এবং কুয়েতে আহলে হাদিসদের কোনো সংগঠন নাই অন্য দেশে আছে কিন্তু সৌদি আরব এবং কুয়েতে আহলে হাদিসদের কোনো সংগঠন নাই তাহলে সৌদি আরব এবং কুয়েতের যারা আহলে হাদিস তারা কি ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত নয় কথা কি আমার বুঝতে পারছেন এই জন্য এই বিশ্বাস চরম ভ্রান্ত আকিদা যে নির্দিষ্ট সংগঠনের এবং নির্দিষ্ট সভাপতি বা আমিরের অধীনে ফরম পূরণ করে যারা সংগঠনের অন্তর্ভুক্ত থাকবে একমাত্র তারাই ফেরকায় জিয়ার অন্তর্ভুক্ত আর কেউ নয় এটা চরম এবং ভ্রান্ত আকিদা বরং পৃথিবীতে যেখানে যারা পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলবে তারা সবাই আহলে হাদিস এবং এই সংগঠনগুলো তার অন্তর্ভুক্ত সংগঠনগুলো ফিরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত কথা বুঝতে পারিনি আমি বাংলাদেশে যত আহলেহাদিস সংগঠন আছে সবাই ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত ভারত পাকিস্তানে যত আহলেহাদিস সংগঠন আছে সবাই ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত যদি আমল ঠিক থাকে যদি আকিদা ঠিক থাকে যদি মানহাজ ঠিক থাকে এখানে আরও একটা কথা বলে নিই যে আমাদের মধ্যে একটা কথা যেহেতু এটা আহলে হাদিসদের ঘাটি প্রচলিত যে উমুক উমুক থেকে বের হয়ে গেছে সেই জন্য সে খারেজি সেই জন্য সে আর আহলে হাদিস নয় অমুক দল থেকে অমুক বের হয়ে গেছে জমিয়ত আহলে হাদিস থেকে অমুক বের হয়ে গেছে আহলে হাদিস আন্দোলন থেকে অমুক বের হয়ে গেছে এই কথার জবাবে আমি বলতে চাই আহলে হাদিস কারো পৈতৃক সম্পত্তি নয় আহলে হাদিস কারো পৈতৃক সম্পত্তি নয় যেমন মুসলমান হওয়া আমি মুসলিম কি মুসলিম নই এটা যেমন কারো পৈতৃক সম্পত্তি নয় তেমনি আমি আহলে হাদিস নই কি নই এটা কারো পৈতৃক সম্পত্তি নয় যদি আমার মান মানহাজ এবং আমার আকিদা ঠিক থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই যে আমাকে বলে যে আমি আহলে হাদিস থেকে বের হয়ে গেছি কথা কি বুঝাতে পেরেছি পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই সুতরাং এই কথা মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট কোনো সংগঠনের অনুসারী হওয়া ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত হওয়ার জন্য জরুরি নয় ফেরকায় নাজিয়া একটি ব্যাপক ব্যাপার পৃথিবীর আফ্রিকার জঙ্গলে যদি একজন মানুষ যেখানে কোনো মুসলমান নাই সে একাই যদি কোরআন এবং সৈহাদিস মেনে চলে তাহলে সেও ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত এটা একটা ব্যাপক ব্যাপার ব্যাপক ব্যাপার কেউই কোনো গণ্ডের মধ্যে কোনো সীমার মধ্যে একে আবদ্ধ করতে পারবে না ওই যে আল্লাহ রাসুল বলেছে মা আনা আলাইহুয়া সাহাবি আমি এবং আমার সাহাবিরা যা অনুসরণ করি ওই যে আল্লাহ সুবাহানহ হতালা বলেছে মহাজির এবং আনসারদেরকে যারা অনুসরণ করবে এহসানের সাথে তারাই ফেরকায় নাজের অন্তর্ভুক্ত যে নামেই হোক না কেন যেখানেই হোক না কেন সংগঠনে থেকেই হোক না কেন সংগঠনের বাইরে থেকেই হোক না কেন যেখানেই হোক না কেন যে নামেই হোক না কেন আদর্শ এবং আকিদা যদি ঠিক থাকে তাহলে সে ফেরকায় নাজিয়ার অন্তর্ভুক্ত এখানে আরেকটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে সবাই বলি আমরা দাবি করি যে আহলে হাদিস কোনো নির্দিষ্ট দল এবং মতের নাম নয় আহলে হাদিস একটি বৈশিষ্ট্যগত নাম সকলেই আমাদের যারা শ্রদ্ধা বড় বড় আলেম আছেন ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাউল্লাহ শেখ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাউল্লাহ যারা বড় বড় আলেম আছে তারা সবাই এটাকে স্বীকৃতি দেন যে আহলে হাদিস হচ্ছে একটি বৈশিষ্ট্যগত নাম সুতরাং এই বৈশিষ্ট্যের যারা অনুসারী এই বৈশিষ্ট্যের যারা অধিকারী তারা সবাই আহলে হাদিস তারপরের কথা আমাদের বর্তমান আহলে হাদিস সমাজের সবচেয়ে ভয়াবহ যে বিষয়গুলো যে বিষয়গুলো আমাদের সমাজের ক্ষতি করে চলেছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে দলীয় গোড়ামি রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম জাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন কুন্না ফি গাজাতিন ফাকাসা রজুলুম মিনাল মুহাজিরিন রজুলুম মিনাল আনসার فقال الأنصاري يا للأنصار وقال المهاجر يا للمهاجرين فسمع ذلك رسول الله صلى الله عليه وسلم فقال ما بال دعوى الجاهلية قال يا رسول الله كسع رجل من المهاجرين رجل من আনসার ফকাল দাউহা একদা এক যুদ্ধে একজন মহাজির একজন আনসারকে আঘাত করে বসে একজন মহাজির একজন আনসারের সাথে গণ্ডগোল তৈরি হয় কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে মহাজির বলে ওই মহাজিরেরা তোমরা কি দেখতে পাও না আনসার আমার গায়ে হাত তুলেছে তখন ওই আনসার ব্যক্তি বলে ওঠে এই আনসারেরা তোমরা কি দেখতে পাও না এই মহাজির আমার সাথে গণ্ডগোল করতেছে তখন মুহাজির এবং আনসারেরা দুই ভাগে বিভক্ত হয়ে যায় পরস্পরের সাথে লড়াই করার জন্য ঘটনা কি বুঝতে পারছেন মহাজির এবং আনসার দুই ভাগে বিভক্ত হয়ে গেছে পরস্পরে লড়াই করার জন্য রাসুল সাল্লাহ আলি বলতেছে মা বাল জাহিলিয়া এই জাহিলিয়াতের আহ্বান কি কারণে কি ব্যাপারে হে সাহাবিরা তোমরা জাহিলিয়াতের আহ্বান কেন দিচ্ছ তখন সাহাবিরা বলল আল্লাহ রাসুল এই কাহিনী তখন রাসুল সাল্লাম বলছেন দাউহা ছেড়ে দাও কেননা এটা হচ্ছে জাহিলিয়াতের আহ্বান আর জাহিলিয়াতের আহ্বান হচ্ছে নিকৃষ্ট আহ্বান ইসলামে ভ্রাতৃত্বের মানদণ্ড হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ভ্রাতৃত্বের মানদণ্ড কি লা ইল্লাল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছে মানে হামালা আলাইনা সালাহা ফালাই সামিন্না যে ব্যক্তি আমাদের উপর অস্ত্র উত্তোলন করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয় কোনো মুসলমানের গায়ে আপনি অস্ত্র উত্তোলন করতে পারেন না আল মুসলিম মান সালিম আল মুসলিম মিন ওয়াদিহি মুসলমান সেই যার হাত এবং যার কথা থেকে আরেক মুসলমান নিরাপদ আছে এই সকল হাদিস প্রমাণিত করে যে দলীয় গোড়ামি দলের কারণে দলীয় বিভেদের কারণে সাংগঠনিক বিভেদের কারণে একজনের সাথে আরেকজনের শত্রুতা হচ্ছে জাহিলিয়াতের দাওয়াত কিসের দাওয়াত জাহিলিয়াতের দাওয়াত অন্যায় দাওয়াত হারাম দাওয়াত দলীয় বিভেদের কারণে সাংগঠনিক বিভেদের কারণে একজনের সাথে আর একজনের শত্রুতা হচ্ছে জাহিলিয়াতের দাওয়াত রাসুল সাল্লাহ আলী বলছেন বোখারির হাদিস চার হাজার নয়শো পাঁচ নম্বর এই জন্য আমাদেরকে বাধ্যতামূলকভাবে উদার হতে হবে বাধ্যতামূলকভাবে কি হতে হবে উদার হতে হবে দলীয় সংকীর্ণতা এবং সাংগঠনিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে এবং পরস্পরের মাঝে ভ্রাতৃত্ব কায়েম করতে হবে যেমন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম গোত্রীয় বিভেদকে পায়ের নিচে মিটিয়ে দিয়েছিলেন যেমন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম ভাষা ও বর্ণভিত্তিক বিভেদকে পায়ের নিচে মিটিয়ে দিয়েছিলেন যেমনভাবে তিনি কালো বেলাল গোলাম হাবসিকে মোয়াজ্জিন বানিয়ে দিয়েছিলেন যাবতীয় প্রকার বিভেদকে পায়ের নিচে মিটিয়ে দিয়ে ভ্রাতৃত্বের একটাই মাধ্যম রেখেছিলেন তার নাম হচ্ছে লাইলাহাল্লাহ এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমাদেরকেও যাবতীয় সাংগঠনিক যাবতীয় দলীয় বিভেদকে পায়ের নিচে মিটিয়ে দিয়ে মুসলমান মুসলমানে যদি ভাই ভাই হতে পারে তো আহলে হাদিস আহলে হাদিসে তার চেয়ে বড় ভাই ভাই হতে হবে এখানে আলোচনার আরও জরুরি কিছু বিষয় আছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে সত্যিকার প্রকৃত অর্থে তাহারিক আহলেল হাদিস আহলে হাদিসদের সংগ্রাম এবং আহলে হাদিসদের আন্দোলনটা কি প্রকৃত অর্থে প্রকৃত অর্থে আহলে হাদিসরা যুগে যুগে যে সংগ্রাম করে এসেছে যুগে যুগে যে আন্দোলন করে এসেছে এই আন্দোলনটা আসলে কি এটা আমাদের অনুধাবন করতে হবে আমি কিছু বলেছি কিন্তু স্পষ্টভাবে বলিনি ওই যে বললাম মহাদ্দেশরা হচ্ছে প্রথম এবং প্রকৃত আহলে হাদিস বলিনি তাদের কাজ কি ছিল মহাদ্দেশদের কাজ কি ছিল হাদিসকে হেফাজত করা হাদিসের প্রচার করা হাদিসের প্রসার করা হাদিসের ওপর আমল করা তো আহলে হাদিস সংগ্রাম বা আহলে হাদিস আন্দোলনের মূল রূপ হচ্ছে হাদিস মূল রূপ কি হাদিস কাল আল্লাহ কাল আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন তো প্রকৃত কাজ বলতে গিয়ে ইমাম লালাকাই রাহেমাহুল্লাহ শারহ উসুল ইতিকাদ আহলে সুন্না বয়ে বলছেন যে আহলে হাদিস কারা তোমরা কি জানো হা উলা ইল্লাযীনা ফারাগু আনফুসাহুম ومهجهم وقلوبهم لدراسة حديث النبي صلى الله عليه وسلم وللذب عن سنة النبي صلى الله عليه وسلم তোমরা কি জানো আহলে হাদিস কারা আহলে হাদিস ওয়ারা যারা তাদের নিজের জীবনকে যারা তাদের নিজের ঘুমানো আশ্রয় সকাল সন্ধ্যা অন্তর আত্মা পুরো জীবনটাকে বিলিয়ে দিয়েছে লিদিরাসাতে হাদিসের নবী আল্লাহর রাসুলের হাদিসের দার্সে কথা বুঝতে পারছেন আল্লাহর রাসুলের হাদিস পড়তে এবং পড়াতে যারা তাদের সকাল সন্ধে বিলিয়ে দিয়েছে আর আল্লাহর রাসুলের হাদিসকে হেফাজত করতে যারা তাদের সকাল সন্ধে বিলিয়ে দিয়েছে তারা হচ্ছে আহলে হাদিস তো প্রকৃত আহলে হাদিস সত্যিকার আহলে হাদিসের মূল কাজ সার্বিক কাজ প্রথম কাজ এবং সর্বদা কাজ হচ্ছে রাসুলের হাদিসের প্রচার করা রাসুলের হাদিসের প্রসার করা রাসুলের হাদিসকে হেফাজত করা যাবতীয় অপবাদ থেকে যাবতীয় ষড়যন্ত্র থেকে মিথ্যা জাল এবং জয়ীফ হাদিস থেকে এটাই হচ্ছে আহলে হাদিসদের সবচেয়ে বড় কাজ সবচেয়ে প্রধান কাজ এবং সবচেয়ে মূল কাজ যেই কাজের জন্য তাদের নাম হচ্ছে আহলে হাদিস কথা বুঝেননি এই জন্য আহলে হাদিসদের প্রধান কাজ হতে হবে হাদিস পড়া হাদিসের অনুবাদ করা যদি আপনি সাধারণ জনগণ হন তাহলে আপনার প্রধান কাজ হবে হাদিস পড়া হাদিসের অনুবাদ ক্রয় করা ক্রয় করে সেটা পড়া এটা হচ্ছে আপনার প্রধান কাজ তাহলে আপনি সত্যিকার আহলে হাদিস বলে গণ্য হবেন যারা আহলে হাদিস আলেম তাদের প্রধান কাজ হচ্ছে হাদিসের বইগুলোকে অনুবাদ করা প্রচুর হাদিসের বই এখনো অনুবাদ হয়নি বহু হাদিসের বই আছে এখন অনুবাদ হয়নি হাদিসের বইগুলোকে অনুবাদ করা হাদিসকে তাহকিক করা জাল এবং জয়ীফ হাদিস থেকে সমাজকে মুক্ত করা এটা হচ্ছে আহলে হাদিস আলেমদের দায়িত্ব এটা হচ্ছে মূল প্রধান এবং প্রথম কাজ কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আহলে হাদিসরা ভারত উপমহাদেশের আহলে হাদিসরা এই কাজ থেকে অনেক পিছিয়ে পড়েছে তার এক নম্বর কারণ হলো সাংগঠনিক দলীয় বিভেদ ওই আব্দুর রহমান মোবারকপুরীর মতো মহাদ্দিস যিনি তিরমিজির সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন শামসুল হক আজিমাবাদীর মতো মহাদ্দিস যিনি আবু দাউদের সর্বশ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন সানাউল্লাহ অমৃতেশ্বরীর মতো মহাদ্দিস সফির রহমান মোবারকপুরের মতো মহাদ্দিস এখন আহলে হাদিস সমাজে নাই কেন আহলে হাদিসরা ভারত উপমহাদেশের আহলে হাদিসরা হাদিসের চর্চা কমিয়ে দিয়েছে হাদিসের চর্চা বাড়াতে হবে সব কিছু ছেড়ে দিয়ে যত সংগঠন আছে সব সংগঠনকে সার্বিক শ্রম সার্বিক সময় ব্যয় করতে হবে হাদিসের চর্চার পিছনে হাদিসের প্রসারের পিছনে যত আহলে হাদিস আলেম আছে সকলকে সময় ব্যয় করতে হবে হাদিসের চর্চার পিছনে হাদিসের অনুবাদের পিছনে হাদিসের তাহকিকের পিছনে যত আহলে হাদিস সাধারণ জনগণ আছে সকলকে সকাল সন্ধ্যে সময় ব্যয় করতে হবে হাদিস পড়ার পিছনে হাদিসের বই মানুষের মাঝে বিতরণের পিছনে হাদিসের দাওয়াত মানুষের মাঝে দেওয়ার পিছনে এটাই এটাই প্রকৃত আহলে হাদিস আন্দোলন এটাই প্রকৃত আহলে হাদিসদের সংগ্রাম এরাই প্রকৃত আহলে হাদিস হয়তো আমি বুঝাতে অক্ষম কিন্তু বুঝাতে পারি আর না পারি বাস্তব এবং প্রকৃত আহলে হাদিস হচ্ছে এটাই হাদিসের চর্চা সকাল সন্ধ্যা হাদিসের চর্চা সকাল সন্ধ্যা এটাই হচ্ছে আহলে হাদিস সে আহলে হাদিস আলেম হোক আহলে হাদিস সংগঠন হোক আহলে হাদিস সাধারণ ব্যক্তি হোক সকাল সন্ধ্যা হাদিসের প্রচার হাদিসের প্রসার এবং হাদিসকে হেফাজত করা হচ্ছে মূল আহলে হাদিসের রোহ আরও যে বিষয়গুলো আলোচনার ছিল সেই বিষয়গুলো এখানে ওইভাবে না বলে আমার বক্তব্য আমি শেষের দিকে নিয়ে আসতেছি এখানে আরেকটা কথা বলে রাখি যে বর্তমানে আহলে হাদিসদের সাথে দুটা বড় বড় সমস্যা এই দুটা বড় বড় সমস্যা বলে আজকের আলোচনা শেষ করব এক আহলে হাদিসরা আজকে তিন ভাগে নামে সহি আকিদা এই নামটা এখন বেশি চলে আমি আহলে হাদিস নাম বলবো না সহি আকিদা সহি আকিদা এই নামটা এখন তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এক যারা রাজনীতি করাকেই নিজের সকাল সন্ধ্যা মনে করে ভোটের রাজনীতির মাধ্যমে ক্ষমতা দখল করাকে যারা বিশ্বাস করে বিশ্বাস স্থাপন করে তারাও সহি আকিদা নামটা ব্যবহার করছে কথা কি বুঝাতে পারছি আর যারা বম মেরে অস্ত্রের মাধ্যমে বিদ্রোহ করে ক্ষমতা দখল করতে চায় খারেজি জঙ্গি তারাও সহি আকিদা শব্দটা ব্যবহার করছে কথা বুঝতে পারছেন আহলে হাদিসের এই দুই গ্রুপের কারোর সাথে বিন্দুমাত্র সম্পর্ক নাই থাকতেও পারে না আহলে হাদিসরা ভোটের মাধ্যমেও ক্ষমতা দখল করতে চায় না আহলে হাদিসরা অস্ত্রের মাধ্যমেও ক্ষমতা দখল করতে চায় না আহলে হাদিসরা বিশ্বাস করে আহলে হাদিসরা বিশ্বাস করে যে আল্লাহ সুবাহ আদম আলহ সালাতাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবী রাসুল পাঠিয়েছিলেন কাউকে এই দায়িত্ব দিয়ে পাঠাননি যে তোমাকে ক্ষমতা দখল করতে হবে সবাইকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন যে মানুষকে দেখিয়ে দাও কোনটা জাহান্নামের রাস্তা আর কোনটা জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা থেকে মানুষকে বের করে জান্নাতের রাস্তায় মানুষকে দাও কিভাবে মানুষ জান্নাতে যেতে পারবে এই রাস্তা মানুষকে দেখিয়ে দাও এটাই ছিল আল্লাহ আল্লাহ সুবাহানতালার পক্ষ থেকে তার রাসুলদের উপর দায়িত্ব ক্ষমতা দখল করা সফলতা নয় জান্নাতে যাওয়া সফলতা কথা বুঝতে পারেননি জান্নাতে যাওয়া সফলতা কিভাবে আমি জান্নাতে যাব এই রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে রাসুল এবং নবীদের দায়িত্ব আর যারা আহলে হাদিস তারা হচ্ছে রাসুল ও রাসুল ইল্লাহ রাসুল মানে হচ্ছে প্রতিনিধি পোস্টম্যান আমি যখন একটা চিঠি লিখি ওই চিঠিটা পোস্টম্যান নিয়ে আমার বাড়িতে পৌঁছায় ওই চিঠিটা তো রাসুল শব্দের আরবি হচ্ছে প্রতিনিধির পোস্টম্যানের আরবি হচ্ছে রাসুল আল্লাহ সুবাহর চিঠি তিনি বহন করে মানুষকে নিয়ে এসে দিয়েছেন এই জন্য তার নাম কি রাসুল কথা বুঝতে পারছেন প্রতিনিধি আর আলেমরা হচ্ছে রাসুল ও রাসুলিল্লাহ আল্লাহর প্রেরিত প্রতিনিধির প্রতিনিধি আল্লাহ প্রতিনিধি করে রাসুলকে পাঠিয়েছেন আর রাসুলের প্রতিনিধি কারা আলেম ওলামা আর ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি টাকা পয়সারও নয় ধন দৌলতেরও নয় বাড়ি গাড়িরও নয় ক্ষমতারও নয় কিসের ইলমের জ্ঞানের যে জ্ঞান আল্লাহ রাসুল রেখে গেছেন ওই জ্ঞান যে জ্ঞান আল্লাহ রাসুল আল্লাহর নিকট থেকে নিয়েছিলেন ওই জ্ঞান আলেমগণ রাসুলের অধীনস্থ হয়ে রাসুলের প্রতিনিধি হয়ে রাসুলের পোস্টম্যান হয়ে জনগণের নিকটে পৌঁছে দেবে এটা হচ্ছে আলেমদের দায়িত্ব তো আহলে হাদিসরা বিশ্বাস করে মানুষকে জান্নাতের রাস্তা দেখাতে হবে কোনোদিন যদি আল্লাহ চান তাহলে আল্লাহ হোক তারা ক্ষমতা দেবেন ওয়াদ আল্লাহদিন আমানু ওয়ালমিরুসালেহাত যারা ইমান আনয়ন করবে এবং সৎ আমল করবে আল্লাহ তাদেরকে ওয়াদা দিচ্ছেন যে আল্লাহ তাদেরকে একদিন ক্ষমতা দিবেন যেমন আল্লাহ তাদের পূর্ববর্তীদের ক্ষমতা দিয়েছিলেন এটা আল্লাহর ওয়াদা আমি কাজ করে যাব আল্লাহ ওয়াদা দিয়েছে আল্লাহ কোন দিন ক্ষমতা দেবেন সেটা আল্লাহ ভালো জানেন আমি জোর করে ক্ষমতা দখল করতে যাব এতে আমরা বিশ্বাস করি না আমি একটা উদাহরণ গত অনুষ্ঠানেও দিয়েছিলাম যে মানুষের উপর জাকাত ফরজ আমার টাকা হয়নি এখনো জাকাত দেওয়ার মতো তো আমি কি ডাকাতি করে অত টাকার মালিক হব যাতে আমি জাকাত দিতে পারি আমার টাকা নাই হজ করার মতো তো আমি কি ডাকাতি করে হজ করার সময় টাকা উপার্জন করব। এটা কি জরুরি জরুরি নয় তো পবিত্র কোরআন এবং সই হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে এটা তাদের দায়িত্ব তাদের উপর ফরজ যারা ক্ষমতায় আছে সারা পৃথিবীর পঞ্চান্ন থেকে ষাটটা মুসলিম রাষ্ট্রের যারা প্রধান সকলের উপর ওয়াজেব সকলের উপর ফরজ যে তারা কোরআন এবং সহি হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না করলে কিয়ামতের মাঠে তাদেরকে জবাব দিতে হবে আমার উপর এটা ফরজ নয় যে আমি জোর করে ক্ষমতা দখল করে কোরআন এবং সহি হাদিস কায়েম করব। বরং আমাকে যেই দিন আল্লাহ অটোমেটিক ক্ষমতা দিবেন সেই দিন আমার উপর ফরজ যে আজকে তোমাকে আমি ক্ষমতা দিয়েছি আজ তুমি কোরআন এবং সহি হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো যেই দিন অটোমেটিক আসবে সেই দিন এটা আমার দায়িত্ব কথা মনে হয় বুঝাতে পারিনি জাকাত যেই দিন আমার উপর অটোমেটিক ফরজ হবে সেই দিন জাকাত দেওয়া আমার অটোমেটিক ফরজ জোর করে ডাকাতি করে আমাকে জাকাত আমার উপর ফরজ করতে হবে না আজকে যারা ক্ষমতায় আছে সারা পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্রের যত মুসলিম নেতা সকলের উপর খরচ যে তারা রাষ্ট্র ইসলামী আইন অনুযায়ী চালাবে আমার উপর নয় আমি যেদিন অটোমেটিক ক্ষমতা পাবো সেই দিন আমার উপর খরচ হবে এটা হলো ইসলামের আকিদা ইসলামের বিশ্বাস এটা হলো আহলে হাদিসদের আকিদা আহলে হাদিসদের বিশ্বাস আমরা ভোটের রাজনীতিতেও বিশ্বাস করি না আমরা অস্ত্রের মাধ্যমে খারিজিয়াতের মাধ্যমে একজন মুসলমানকে চুন থেকে পান খসলে কাফের ফতোয়া দিয়ে বা রাষ্ট্র নেতাদেরকে কাফের ফতোয়া দিয়ে মুরতাদ ফতোয়া দিয়ে তাদের বিরুদ্ধে রাস্তায় নেমে তাদেরকে হত্যা করাকে আমরা জায়েজ তো দূরের কথা মহা থেকে মহা অন্যায় মনে করি মহা থেকে মহা পাপ মনে করি মহা থেকে মহা গুনাহের কাজ মনে করি যতক্ষণ পর্যন্ত কোনো রাষ্ট্রনেতা কাফের না হয়ে গেছে পূর্ণ কাফের না হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত ওই রাষ্ট্রনেতার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না বিদ্রোহ করলে ক্ষতি আছে আজকে ইয়েমেন দেখেন সিরিয়া দেখেন মিশর দেখেন এমন কোনো দেশ নাই যেই দেশে খারেজিদের পাল্লায় পড়ে ধ্বংস হয়ে যায়নি এই খারেজিরা চাচ্ছে এইভাবেই সৌদি আরবের শান্তিকে মাটির সাথে মিশিয়ে দিতে এইভাবে Kuwait Qatar Bahrain Bangladesh Pakistan এই দেশগুলোর শান্তিকে মাটির সাথে মিশিয়ে দিতে আজ কাফেরেরা যত মুসলমানকে না হত্যা করেছে এই খারেজিরা তার চেয়ে বেশি মুসলমানকে হত্যা করেছে এই জন্য এই খারেজিদের সাথে আহলে হাদিসদের বিন্দুমাত্র সম্পর্ক নাই এই জঙ্গিদের সাথে আহলে হাদিসদের বিন্দুমাত্র সম্পর্ক নাই রাফুল আদায়ন করলেই কেউ আহলে হাদিস হয়ে যায় না মানহাজের সাথে এক হতে হবে ঠিক তেমনই যারা ভোটের রাজনীতিতে বিশ্বাস করে যারা গণতন্ত্রে বিশ্বাস স্থাপন করে এবং যারা ভিতরে ভিতরে আহলে হাদিসদেরকে সহ্য করতে পারে না দুই সালে যারা আহলে হাদিস আলেম উপর অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল তারাও যদি মুখে মুখে সহি আকিদা দাবি করে তাহলে হবে না আদর্শ এবং আকিদায় আহলে আহলে হাদিসদের সাথে আসতে হবে তবেই তাকে আহলে হাদিস বলে গণ্য করা হবে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে আহলে হাদিসদেরকে যাবতীয় ফেতনা থেকে হেফাজত করুন আহলে হাদিস কী এবং কেন তা ভালোভাবে বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাতু